এই ইজতিমায় উপস্থিত হাজরাত ওলমাই কেরাম সুধী মণ্ডলী পর্দার অন্তরালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের অতঃপর লাখ দুরুদ সালাম তার শেষ নবীর উপর আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাব্বুল আলমিন যে আমাদের পরীক্ষা করছেন আবহাওয়া পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আমরা দিনের খিদমত করতে কোনো প্রকারের দ্বিধাবোধ করি না কিন্তু রব্বুল আলমিন মাঝে মাঝে তার মমিন বান্দাগণকে পরীক্ষা করে থাকেন একটু আবহাওয়া প্রতিকূলে দিয়ে বা কোনো রকমের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে মমিন বান্দাদেরকে পরীক্ষা করেন দেখি তো এই সময় তারা আমার সুক্রিয়া আদায় করে কিনা সকল সিদ্ধান্ত আমার তার উপরে তাদের বিশ্বাস আছে কি না মাশাল্লাহ আপনারা যে আল্লাহর সকল সিদ্ধান্তের প্রতি বিশ্বাসের বিশেষ একটি গুণ প্রকাশ করেছেন এই জন্য আমি আপনাদেরকে লাখো মোবারকবাদ জানাই রব্বুর আলমিন আপনাদের এই শ্রমকে মেহনতকে এই কষ্ট সহ্যকে কবুল করেন এবং এর জন্য আখেরাতে যা যায় খায় দান করুন আমিন আমরা আশা করব যে আমরা আরো ধৈর্যের পরিচয় দিব আমি যখন এখানে সলাতের জন্য আসি আমি আপনাদের দেখে খুব আনন্দিত হয়েছি আমার ধারণা ছিল না যে আপনারা এই পরিমাণ শ্রোতামণ্ডলী মেহমানান উপস্থিত থাকবেন আমি মনে করলাম আল্লাহর যারা প্রকৃত বান্দা এহেন পরীক্ষায় রব্বুর আলমিনের তারা কৃতিত্বের সাথেই পাশ করেন তাই আমি আবারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের আমাদের ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ আমিন আমার বক্তব্য বিষয় আপনারা শুনেছেন সুশৃঙ্খল সমাজ গঠনে আনুগত্যের গুরুত্ব কিভাবে আনুগত্য করলে আমাদের সুশীল সমাজ প্রতিষ্ঠা লাভ করবে এই ব্যাপারে কিছু কথা আমি আপনাদের খিদমতে রাখ সাহি হাদিস এবং কালামুল্লার আয়াতের আলোকে আমরা সর্বজন বিদিত পরিবার সমাজ এবং রাষ্ট্র এই তিন স্তরে মানব জাতি তার ইহকাল শেষ করে ইহজীবনে মানুষের কাছে তিনটি কাল আসে একটি পরিবার অপরটি সমাজ অপরটি হল রাষ্ট্র মাতা পিতা সন্তান ভাই বোন দ্বারা গঠিত পরিবার এইরূপে একাধিক পরিবারে গঠিত হয় সমাজ বিশেষ পদ্ধতি এবং সুসংগঠিত কতকগুলো সমাজের অপর নাম হলো কি রাষ্ট্র আমাদের স্তরগুলো সঠিকভাবে পরিচালিত হবে পরিবার সমাজ এবং রাষ্ট্র যথাযোগ্য নেতৃত্বের মাধ্যমে একজন আমির হবেন পারিবারিক জীবনে একজন আমির হবেন সামাজিক জীবনে এবং একজন আমির হবেন রাষ্ট্রীয় জীবনে আমিরগণ সঠিক নেতৃত্ব দিবেন অধীনস্থগণ সঠিকভাবে তাদের কাছে আনুগত্য প্রকাশ করবে এটাই তো পরিবার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে মানুষের সৃষ্টিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই ধারায় মানব জাতি দুনিয়াতে বসবাস করছে কিন্তু যখনই মানব জাতি ওহির বিধান থেকে দূরে সরে গেছে নেতৃত্ব দানের আল্লাহ রবুল আলমিনের বিধান কি আনুগত্য দানে আল্লাহর বিধান কি এই অহির বিধান শিক্ষা অর্জন করেনি অথবা উপেক্ষা করেছে অথবা জানে না যেই কোনো কারণে হোক তখনই পরিবারে সমাজে রাষ্ট্রীয় জীবনে নেমে এসেছে বিপর্যয় ফাঁসাদ বিশৃঙ্খলা আসুন এ বিষয়ের প্রতি আমি আপনাদের খিদমতে কোরআন করিম এবং সৈহাসের আলোকে কিছু কথা রাখতে চাই وما توفيقي إلا بالله عليه توكلت وإليه ونيب আসুন মানুষ যে দুই ভাগে বিভক্ত তৃতীয় ভাগ নাই তৃতীয় শ্রেণী নাই হয় নেতৃত্ব দিবে অথবা নেতৃত্বের অধীনে থাকবে তৃতীয় একটি দল নেতৃত্ব মানে না আবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রাখে না এরাই হল বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী এদের কারণে পরিবারে সমাজে রাষ্ট্রে ফাসাদ আর ফাসাদে পরিপূর্ণ হয়ে যায় হয় নেতৃত্ব দিতে হবে না হয় নেতৃত্বের অধীনে থাকতে হবে এই হলো মানব জাতির কাজ ততই মানবতা বিকশিত হবে জান্নাতময়ী জিন্দিগি অতিবাহিত করবে নেতা এবং অধীনস্থগণ এই জন্য রব্বুল আলমিন এই নেতৃত্বদানের বিধান কি মূল নীতি কি নেতাকে কিভাবে নেতৃত্ব দিতে হবে অধীনস্থগণ কিভাবে আনন্দ আনুগত্য করবে এই ব্যাপারে কতগুলো নীতিমালা শিক্ষা দিয়েছেন তার শিক্ষা দেওয়া নীতিমালার অনুসরণ করলে অনাবিল শান্তির বাড়ি বর্ষিত হবে মনোরাজ্যে সকলিত্তরের মানুষ সুখে শান্তিতে তার এই ইহকাল শেষ করবে রব্বুল আলমিন যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তিনি পরম দয়ালু সর্বজ্ঞ সর্বশ্রোতা দ্রষ্টা রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আমাদের জন্য এই বানু আদমের জন্য এই নীতিমালা তৈরি করে শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণের জন্য আমাদের থেকে একজন বান্দাকে নির্বাচিত করেছেন নিজ তত্ত্বাবধানে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছে একদিন নয় দুই দিনে নয় এক বছর দুই বছরে নয় তেইশ বছর ধরে বিশেষ পদ্ধতিতে রব্বুল আলমিন তাকে নেতারূপে নির্বাচিত করে প্রশিক্ষণ দিয়েছেন শুধু তাই নয় আকাশ থেকে রব্বুল আলমিন তাকে পরিচালনা করেছেন কন্তের নেতৃত্বে কোনো ভুল থাকতে পারে এ শিক্ষায় কোনো ভুল থাকতে পারে মানব জাতির সর্বদিক বিভাগে সঠিক নেতৃত্বের জন্য এর মধ্যে কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই রব্বুল আলমিন সর্বজ্ঞ সব জানেন সব কিছু তার ক্ষমতা আছে তিনি পরম দয়ালু নিঃস্বার্থে কোনো আইন প্রণয়ন করবেন এমনটি নয় সব আমরা তার সৃষ্ট মাখরুক সকলের প্রতি তার সমান নজর কোরআন বলে ইয়াস আলুনা কাহিলা আহিল্লা সুরা বাকারা একশত অনব্বই আয়াত আকাশ থেকে রব্বুল আলমিন পরিচালনা করছেন তার কয়েকটি উদাহরণ আমি পাক কালাম থেকে আপনাদের কাছে পেশ করছি হে নবী তারা তোমাকে জিজ্ঞেস করবে চাঁদ সম্পর্কে নতুন চা উত্তর তুমি বলে দাও আকাশ থেকে পরিচালিত হচ্ছেন তিনি এস আরুনা কামাদিন ফিকুন সুরা বাকারা দুই শত নম্বর কি খরচ করবে তারা এ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এই উত্তর দিয়ে দাও রব্বুর আলমিন সেখানে উত্তর দিয়ে দিয়েছে হারামি কিতালিন ফি বাকারা দুই শত সতেরো নম্বর আয়াত বলছেন তারা তোমাকে ইসারুল হারাম সম্পর্কে এতে কেতাল সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি উত্তর দিয়ে দাও এই করে বহু আয়াত আছে সারুনকারীর রূপ মানে ইসরায়েল ছিয়াশি নম্বর আয়া এই রুহ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে তুমি উত্তর দিয়ে দাও কি বোঝা গেল মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম কিরপুর আলমিন আকাশ থেকে পরিচালনা করছেন তাই তিনি আমাদের নমুনা দানের নমুনার দরকার কিভাবে কোন নিয়মে কোন বিধানে কোন নীতিমালায় নেতৃত্ব দিলে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করলে আসলে আমাদের মাঝে শান্তি নেমে আসবে জান্নাতময়ী জিন্দিগি আমরা উপহার পাব রব্বুল আলমিন পাক আলসাদ করছেন লাকাতে কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কান ইয়ারজুল্লাহ আলিয়াম আল আখেরা ওয়া আল্লাহ কাসীরা সূরা হাজাব বাইশ নম্বর আয়াত অবশ্যই তোমাদের জন্য রাসুল্লাহর জিন্দিগিতে ও সেহাসনা উত্তম নমুনা আছে তোমাদের জীবনের যত দিক বিভাগ আছে সর্ববিভাগে মহানবীর আদর্শ আছে নির্দেশনা আছে তিনি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়ে তেইশ বছর নব্বতী জীবনে আমাদেরকে তা দেখিয়ে গেছেন এটা কাদের জন্য লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ামাল আখিরা ওয়া যাকারাল্লাহ যারা আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে যারা আসলে তাকুয়া পরেজগারি অবলম্বন করতে ইচ্ছুক আল্লাহর সাথে সাক্ষাৎকে ভয় করে পরজীবনে তাকে তার জীবনের ক্ষতিয়ন পেশ করতে হবে এক জাররা পরিমাণে গোপন থাকবে না রব্বুল আলমিন সবাই তার সামনে উপস্থিত করবেন আতিউল্লাহ আমি তোমাদের কাছে উত্তম নমুনা উত্তম আদর্শ পাঠালাম সর্বক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে এই রসুলের এবং আল্লাহর তোমরা আনুগত্য করো তাহলেই তোমরা রহম প্রাপ্ত হবে আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে কন কথা ঠিক না দেখি এই পৃথিবী আবার শান্ত হবে পরিবার সমাজ রাষ্ট্র সবাই শান্ত হবে রব্বুর আলমিনের ঘোষণা তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তার বিধানকে মেনে চলো তিনি যে নমুনা দিলেন সেই নমুনায় অনুযায়ী তোমরা তোমাদের জীবন তৈরি করলেই তোমরা রহম প্রাপ্ত হবে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি পর্যায়ে অনেক প্রচেষ্টা চলছে কারণ ঠিক না কিন্তু বাংলাদেশের কোনো উন্নতি হয়নি দিনের পর দিন অশান্তি আরো ছড়িয়ে পড়েছে কাজ কিছুই হলো না আল্লাহর দেওয়া শান্তির বিধান অবলম্বন না করলে শান্তি পাওয়া যাবে নাকি রব্বুর আলমিন মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন কোন বিধানে তারা <coughs> শান্তি ভোগ করবে শান্তিময় জিন্দিগি লাভ করবে রব্বুর আলমিনই জানেন তাই তো তিনি আমাদেরকে এই জীবন বিধান নাজেন করেছেন এমন এক ছাত্রের মাধ্যমে যাকে তিনি শিক্ষা দিয়েছেন যার পিয়ন হলেন জিবিল আমিন এক নয় দুই নয় তেইশ বছর নবতী জীবনে তিনি তার শিক্ষার ব্যবস্থা করেছেন এখানে আমাদের ভুল এখানে আমাদের ভুল এই জন্য আজকে সবকিছুই আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করছি রাসুলকে বিশ্বাস করেছি কিতাবকে বিশ্বাস করেছি এই সব ইমানবাদের থাকা সত্ত্বেও অশান্তির মহাসাগরে আমরা হাবুডুবু খাচ্ছি আসুন রব্বুল আলমিন কি বললেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শের বিকল্প নাই শুধু পরিবারে নয় সমাজে নয় বাংলাদেশে নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবীর বাণী শুনুন আল্লাহর বাণী শুনুন আল্লাহ বলছে ওমার আমি তোমাকে বিশ্বের রহমত করে পঠিয়েছি রহমত রহমত জানেন যেখানে কোনো প্রকারে অশান্তি থাকে না দুশ্চিন্তা থাকে না সব অশান্তি থেকে মুক্ত এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র পরি উপহার দেওয়ার জন্য রব্বুল আলমিন মহানবীকে প্রেরণ করেছে এই কথাটা এখানে বলছেন অমার সাল্লাকা ইল্লা রহমতুল্লাহ আলমিন সুরাহজ একশত সাত নম্বর আয়াত এবারে আনুগত্যের রূপটা কেমন হবে নমুনাটা কেমন হবে যেই নমুনা মহানবীর যুগে সাহাবায়ে কেরাম অবলম্বন করেছিলেন অনুসরণ করেছিলেন ছত্রিশ নম্বর আয়াত কোন মমিন মমিনার পক্ষে উচিত নয় নর নারীর পক্ষে উচিত নয় সম্ভবপর নয় যখন আল্লাহ তার রাসুল ফাইসালা দিবেন কোনো বিষয়ে আইয়াকুন আলহামুল খেয়ার তমিন সেখানে তাদের কোনো অত্যার থাকতে পারে অধিকার থাকতে পারে বুঝে দেখি দেখে শুনে মারা যাবে এমনটি বলার করার সুযোগ তাদের নাই তাৎক্ষণিকভাবে তার প্রতি আমল করতে হবে এটাই হলো মমিন মমিনার পরিচয় এই ব্যাপারে বহু কথাই আসছে সানি নজরুল আসছে সময় তো আমার সংক্ষেপ কাজে এত বাড়ানো যাবে না রব্বুল আলমিন বলছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سورة النساء 65 নম্বর আয়াত হে নবী আমি তোমার রবের কসম খেয়ে কথা বলছি পরবর্তী কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন গুরুত্বপূর্ণ কথাকে আমরা কসম খেয়ে বলি রব্বুল আলমিন কসম খেয়ে বলছেন বিভিন্ন জায়গায় বৃক্ষের কসম খেয়েছেন সূর্যের কসম খেয়েছে নক্ষত্রের কসম খেয়েছেন বালাদে আমিনের কসম খেয়েছেন এই কথাটি এত গুরুত্বপূর্ণ এখানে তিনি নিজের জাতের কসম খাচ্ছেন কে কি বলছেন হে নবী আমি তোমার রব তারা কখনো ইমানের দাবি করতে পারে না তারা ইমানদার নয় যতক্ষণ না তারা তোমাকে তাদের গণ্ডগোল মীমাংসার জন্য হাকিম রূপে গ্রহণ না করে নিয়েছে যাবতীয় ফাইসালা তোমার ফাইসালার প্রতি তাদের সম্মতি প্রকাশ করাই লাগবে যে পর্যন্ত না করবে তারা ইমানের দাবি করতে পারে না এক নম্বর কথা দুই নম্বর কথা সোম্মালাইয়া ফি আনফুসিং হারাজ নিম্মা কাজাইতা তোমার ফাইসালার প্রতি কোনো প্রকারের সংকোচ বোধ করবে না দ্বিধাবোধ করবে না দ্বিধাহীন চিত্তে নির্বিঘ্নে বিনা প্রশ্নে তোমার সিদ্ধান্তকে তারা গ্রহণ করে নিবে ওই সাল্লেবু তসলিমা তবেই না তারা মমিন তবেই না তারা ইমানদার এই রূপটা যাদের মধ্যে নাই আমি তোমার রব কসম খেয়ে বললাম তারা ইমানের দাবি করতে পারে না এই নেতৃত্বের একটা নমুনা আমাদের কাছে পেশ করা হয় আনগত্য এইভাবে হতে হবে নেতৃত্ব হবে আল্লাহর বিধানে যিনি নেতৃত্ব দিবেন তিনি হবেন পণ্ডিত সুপণ্ডিত কোরআন এবং হাদিসে নেতৃত্ব দানের অভিজ্ঞ ব্যক্তি হবেন সর্বজনমান্য হবেন এই রূপে যারা আনুগত্য প্রদর্শন করবেন তারাও হবেন আমানতদার কিছুই জানেন আল্লাহর বিধান সম্পর্কে একেবারে অজ্ঞ কোরআন পড়েনি আয়াত পড়তে জানে না হাদিস পড়তে জানে না এই মর্মে আল্লাহর বিধান কি তাও জানে না জবরদস্তি নেতৃত্ব দখল করে নেতৃত্ব দিচ্ছে এই সমাজে এই রাষ্ট্রে যা আমরা বর্তমানে অবলোকন করছি এই নেতৃত্ব মহানবীর যুগে মহানবীকে সাহাবাই কেরাম নেতা হিসেবে গ্রহণ করে তার আনুগত্য করেছেন কেবলার ঘটনা আমাদের কাছে আছে আল্লাহ নবী মদিনায় হিজরত করে ষোলো অথবা সতেরো বছর ধরে বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে সলাত আদায় করতেন এই কথাটি প্রথম বহারি শরীফের প্রথম খণ্ডে আছে দ্বিতীয় খণ্ডেও আছে কিন্তু তার আশা ছিল আকাঙ্ক্ষা ছিল রব্বুল আলমিন কখন আমাকে আমার মুখ কাবা শরীফের দিকে ফিরাবার জন্য নির্দেশ দিলেন রব্বুল আলমী নির্দেশ দিলেন কাবা শরীফের দিকে মুখ করে সলাত আদায় করলেন তার সাথে সলাদ আদায় করা এক ব্যক্তি বেরিয়ে দেখছেন এক জায়গায় গিয়ে মানুষ ওই বাইতুল মোকদ্দাসের দিকেই সলাত আদায় করছেন তিনি হাদিস শুনিয়ে দিলেন হাদিস শোনার সাথে সাথে তারা ফিরে গেলেন কাবা শরীফের দিকে অহম রুকু হাদিস আছে তার রুকু অবস্থায় ছিলেন একটু চিন্তা করে দেখেননি পরে দেখা যাবে যে সলাতে আছি এটা পড়ে নি না এতটুকুন দেরি করা যাবে না হাদিস যখনই শোনা গেল নবীর বাণী যখন কানে আসলো তাৎক্ষণিকভাবে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে তা আমল করে দেখিয়ে দিতে হবে এটাই হলো মমিন মমিনার পরিচয় তাদের এই প্রবণতাকে সমর্পণ করতে হবে নবীর আদর্শের কাছে আল্লাহ রব্বুল আলমিন নবীর বাণী শুনুন وقالوا سلما لا ينهدكم حتى يكون هواه طبعا لما جئت به رواه في صحيح السنة হাদিস সহি হাদিস নম্বর হলো একশত আটষট্টি তোমাদের কেউ ইমানের দাবি করতে পারেন ইমানদার নয় যতক্ষণ তার হাওয়া তার প্রবণতা তার সিদ্ধান্ত অনুসারী না হয় সেই বিধানের জানি আমি আগমন করছি জানি আমি এসেছি মানুষের এটা হেড অফিস এখানে সব কিছু সিদ্ধান্ত গৃহীত হয় তারপরে মুখ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা রূপায়িত হয় এ সিদ্ধান্ত গ্রহণ সময় তাকে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তা যেন আল্লাহ নবীর আনিত বিধানের খেলাপ না হয় এখানে রব্বুল আলমিন তাকে ঘিরে দিলেন যাবে কোথায় রব্বুল আলমিন বলছেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم এবারে আসলে আমাদের সমাজ এবারে আসলে আমাদের রাষ্ট্র কিছু বলছেন নাকি আচ্ছা আসলো আমাদের সমাজ আসলো আমাদের রাষ্ট্র রব্বুল আলমিন বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং যারা তোমাদের মধ্যে উরুল আমার যাদের হাতে নেতৃত্ব আছে তাদের অনুকরণ করো লক্ষণীয় আতিউ আল্লাহর ক্ষেত্রে রাসুলের ক্ষেত্রে রব্বুল আলমিন ব্যবহার করেন আতিউ আতিউ উরুল আমরের ক্ষেত্রে আতিউ সে গাটি ব্যবহার করেননি এটা কেন এর কি তাৎপর্য এখানে আছে দেখানো হয়েছে এটাই যে যিনি আমির হবেন আমিরের কোনো নিজস্ব মত সেখানে চলবে না আল্লাহ তার আসুন থেকে যা তিনি প্রাপ্ত হয়েছেন সেই বিধানেই তিনি তার জামাতকে তার দলকে তার রাষ্ট্রকে সমাজকে পরিচালিত করবেন এটা পরিবার সমাজ রাষ্ট্র সব সবের ক্ষেত্রেই প্রযোজ্য এই জন্য আতি ও সেগাটি এখানে ব্যবহার করা হয় তবে আমার কারা যারা কোরআন হাদিসে পাণ্ডিত্য অর্জন করেছেন তারাই হল উলুল আমার এবং আমারও তাদের হাতে আছে এই উভয় ক্ষেত্রে একে অর্থে ব্যবহার করাই হলো সবচাইতে উত্তম এমন নেতৃত্ব দিচ্ছেন নিত্য হাতে আছে কিছুই বুঝে না কোরআন হাদিসের কোনো জ্ঞান তার নাই এমন নেতৃত্বের অনুকূলে কথা এখানে বলা হচ্ছে না এই নেতৃত্বের অনুকরণ আমাদেরকে কদেরকে করতে হবে না করলে আমরা কি হয়ে যাব রব্বুল আলমী নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে নবী হরাইরা তারদি আল্লাহ তালানু কালা কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ অমান আসানি ফাকাদ আসাল্লাহ অমাইয়েতিল আমিরা ফাকাদ আতানি অমাইয়াসিল আমিরা ফাকাদ আসানি রবাহুল বুখারী দুই হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস এটা বোখারি মুসলিমে আসবে চার হাজার আটশো বাউন্ন নম্বর হাদিস যে নেতার কথা বলা হলো সেই নেতার আনুগত্যের কথা আল্লাহ নবীর ভাষায় শুনুন আবহরা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলে রসুল্লাহ সাল্লাম বলেছেন মানে আতানি যে ব্যক্তি আমার আনুগত্য করলো ফাঁকা দাতাল্লাহ আল্লাহ ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো তার কারণে আমি তো আল্লাহর তরফ যা প্রাপ্ত হই তাই প্রচার করি ওহি ছাড়া আমি কোনো কথা বলি না সুরা জানে রব্বুল আলমিন যে কথাটি বলেছেন কাজেই আমার তরফ থেকে আমার বিধানকে প্রচারের জন্য যিনি আমি নির্বাচিত হবেন এই আমির যারা আনুগত্য করলো তারা আমার এই আনুগত্য করলো তা আমি হলাম প্রথম ইমাম প্রথম নেতা আমি আল্লাহর আনুগত্য করি আল্লাহ যা বলেছেন তাই আমি বলি অতিরিক্ত কোনো কথা আমি সংযোজন করি না নিজের তরফ থেকে কাজে আমার আনুগত্য করলে আল্লাহর ওই আল্লাহর কথারই আনুগত্য করা হইল আর আল্লাহর বিধানে যখন আমি এই নেতৃত্ব পরিচালনা করি এই নেতৃত্বের যারা আনুগত্য করলো তারা প্রকৃতপক্ষে আমার এই আনুগত্য করলো হে নেতাগণ যারা পরিবার পরিচালনা করছেন যারা সমাজ পরিচালনা করছেন তারা শুনে রাখুন আপনাদের পরিচালনার বিধান হবে নীতিমালা হবে মহানবীর যদি তা না হয় আপনারই হবেন বিপর্যয় সৃষ্টিকারী ফসাদ সৃষ্টিকারী এ অশান্তির মূলে আপনারাই হবেন কেন আর কোনো বিধানে কোনো নীতিমালায় শান্তি পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে আল্লাহর বিধানে আসুন তাই বলছেন মান আসানি যে ব্যক্তি আমার বিধানের অনুসরণ করল না অবাধ্য হয়ে গেল সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহরই অবাধ্য অবাধ্য ব্যক্তি হমায়ুতিল আমিরা যে ব্যক্তি আমির আনুগত্য করল পরিবারের সমাজের রাষ্ট্রের আমির আমার বিধানমতে ইমারত পরিচালনা করে সবগুলো বুঝে নাও এখানে ঠিক হবে না রব্বুল আলমিন আগেই বলে দিয়েছেন কথাটি আমার বিধানে যে আমির এমারত পরিচালনা করে সেই আমির আনুগত্য করা মানে নবীর আনুগত্য করা যে ব্যক্তি ওই আমিরের অবাধ্য হবে আমিরকে অমান্য করবে তুচ্ছ মনে করবে আনুগত্য করবে না সেই ব্যক্তি আমারই আনুগত্য করল না আমার সাথেই তারা না ফারমানি করল এ হাদিসটি বোখারি শরীফের দুই হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস বোখারিতে হবে মুসলিম হবে চার হাজার আটশো বাউন্ন নম্বর হাদিস আরও শুনুন ওবাত আবনে সামিদ কালা বায়ানা রসুল আল্লাহ সাল্লামা আল্লাহ তিফিল হুসরে ওয়াল ইউসরে ওয়াল মকরাহে আর এক রবায়তে আছে ফিল মানসাতে ওয়ালা আসারাতিন আলাইনা আলা আল্লাহ নুনাসি আলামরাহু রবাহুল বুখারি বুখারি শরীফ মধ্যে সাত হাজার একশো নিরানব্বই নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে কি বলছে ওবাদাবিন সামেদ বলছেন আমরা বায়াত করেছি বায়াত করে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি প্রাণীর সব কিছু সেখানে ঢেলে দিয়েছি তার বিপরীত করা যাবে না নবীর সাথে অঙ্গীকার আবদ্ধ হয়েছি কি বলে আলাত্তে নবীর শূন্যতের আনুগত্য করব ফিল ওশ্রী বল ইশ্রী কঠিন অবস্থায় এবং স্বচ্ছল অবস্থায় ওলা আশারাতি নালাই না এমন কতগুলো ক্ষেত্র কাজ কর্ম আমিরের তরফ থেকে আমাদের কাছে আসলো যাতে উনি আমাদের উপর অন্যকে প্রাধান্য দিলেন এই নেতৃত্ব আমাদের এর যোগ্যতা আমরা রাখি এই কথাটা প্রশংসাটা আমাদের ক্ষেত্রেই তিনি প্রয়োগ করতেন কিন্তু তা না করে অন্যের জন্য প্রয়োগ করলেন নেতৃত্ব অন্যকে দিলেন ভাগাভাগিতে অন্যকে প্রাধান্য দিলেন যেটাই করুন না কেন কোনো রাগ নাই কোনো গোস্ব নাই কোনো প্রতিকার নাই কোনো রকমের বিরোধিতা নেই উনি যা করেছেন একেবারে অন্তর থেকে আমরা তার প্রতি সম্মতি জ্ঞাপন করব। এই হচ্ছে আমিরের নেতৃত্বের ধারা বা নিয়ম এই হচ্ছে নীতিমালা আবুজার থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলছেন মান ফারাকাল জামাতা অবস্থা জল্লাল ইমারাতা লাকি আল্লাহ হুজ্জাতালাহু রবাবুল হাকিম হাদিস নম্বর চারশত দুই যেই ব্যক্তি জামাত পরিত্যাগ করল এই জামাত মানে এই আলিফলাম হল আহাদে খারিজি উদ্দেশ্য হল আল্লাহ নবীর তরিকায় সুন্নাত মতো তার বিধানে তৈরি জমাতকেই বলা হয় জমাত হকপন্থী জমাত যদিও সংখ্যায় নগণ্য হয় একজনও হয় তাকেও জমাত বলা যাবে এইরূপ জামাত যারা পরিত্যাগ করল এবং ইমারতকে তাচ্ছিল্য করল অপমানিত করল হেকারতের নজরে দেখল আল্লাহ বলছে লাকি আল্লাহ সাল্লাহর সাথে এই মতো অবস্থায় সাক্ষাৎ করবে যে জান্নাতি যাওয়ার জন্য তার কাছে কোনো দলিল থাকবে না কত বড় কথা হয়ে গেল এখানে হাকিমে হাদিসটিকে রাবাদ করেছে উম্মে হোসান থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামা ইন উম্মের আলাইকুম আব্দুল মুজাদ্দাউন ইয়াকুদুকুম বি কিতাবিল্লাহে ওয়াতি ওয়াতিউ রাবাহু মুসলিম হাদিস নম্বর চার হাজার একশত আটানব্বই চার হাজার তিন হাজার তিন হাজার একশত আটানব্বই কী বলছেন নবী সাল্লাম বলেছেন তোমাদের কাছে যদি একজন কান কাটা নাক কাটা আমির নিযুক্ত করা হয় তোমাদের নেতা যদি এমন হন তিনি স্বাধীন মানুষ নন একজন গোলাম কৃতদাস গোলাম আবার তার কান কাটা নাক কাটা অন্য রবাইতে পাওয়া যায় আব্দুল হাবাসি ও হাবসি গোলাম আবার এমনে পাওয়া যায় ইনুসলাম হাবাসিউন যাবি বাতন এই হাবাসিকে তোমাদের নেতৃত্ব দেওয়া হলো এরা খুব কালো মানুষ পশ্চিম পাকিস্তানে থাকাকালীন সময়ে আমরা এই হাবসিদের লক্ষ্য করেছি যতই লক্ষ্য করা যাবে ততই তাদেরকে কালো লাগবে এমন কালো মানুষ আবার গোলাম আবার তার মাথার যদি আঙ্গুর ফলের মতো টাক পড়া চুল নাই খাটো মাথা মাথার যদি দেহের অনুপাতে খাটো হয় দেখতে কিন্তু খারাপ লাগে এমন একজন নেতা নির্বাচিত করা হয় যার প্রতি আনুগত্য প্রদর্শনে তোমার মোটেই ইচ্ছা নয় যাকে নজরে ভালো লাগে না মনে ভালো লাগে না তার প্রতি কিভাবে আনুগত্য তুমি করবে তার আনুগত্য করে কিভাবে চলবে এমনটি হলো কোনো ব্যক্তির অধিকার নাই অধীনস্থ ব্যক্তিকে তার নেতৃত্ব মেনেই নিতে হবে তার আনুগত্য করতে হবে মহানি বললেন ফাসমা আরও আমাদের কাছে অনেক দলিল প্রমাণ আছে কিন্তু আমার সময় তো বোধহয় শেষ না আছে কিছু সময় আমি তো কয়টাই আরম্ভ করছি এখানে যাক রব্বুল আলমিন আমাদেরকে বলছেন আনিল এখন এই যে নেতা আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচিত হওয়া দরকার এমন একটা দল হওয়া দরকার যে দলের কাজ হবে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করে দেওয়া বলছেন উলাইকা হুমুল মুফলেহুন এরাই হলো কি সফল কাম উলাইকা মুফতদা মাঝেখানে হোম আবার তারপরে আল মুফলেহুন এই মারেফা খবর যদি মারেফা হয় তাহলে তাকসিসের ফয়দা দেয় মানে যেই ফালা সফলতার কথা বলা হলো একমাত্র তাদের জন্যে যারা এইভাবে একটা সংগঠন তৈরি করে ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করে কোন তো এই সংগঠনটি কোথায় আছে এই সংগঠন বাংলাদেশে খুঁজলেই এই আহল হাদিস আন্দোলনকেই পাওয়া যাবে এরাই একমাত্র রব্বুল আলমিনের কথা এবং নবীর কথার প্রতি দাওয়াত দিচ্ছে এরাই ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে এই সংগঠন বাংলাদেশ আর নাই কাজেই যেই সংগঠন হলো তার একজন আমির অবশ্যই হবেন আমির ছাড়া কোনো সংগঠন চলতে পারে না কাজী সেই সংগঠনের যিনি আমির হবেন তার ইমারতের নেতৃত্ব তার নেতৃত্বকে কিভাবে মেনে নিতে হবে তার ইমারতকে কিভাবে গ্রহণ করতে হবে কয়েকটি হাদিস থেকে আমরা তা বুঝতে পারলাম অধীনস্থদের কোনো চিন্তার অবকাশ নেই যেহেতু তিনি কোরআন এবং হাদিসের আলোকে নেতৃত্ব পরিচালনা করছেন ইমারত পরিচালনা করছেন কাজী তাৎক্ষণিকভাবে তা আমাদেরকে গ্রহণ করে নিয়ে সেই মতোই আমাদেরকে জিন্দগি তৈরি করতে হবে যদিও তার কোনো সিদ্ধান্ত আমাদের মনের বিপরীতে হয় যা গ্রহণ করতে মন চায় না এমনটিও হয়ে যায় মনে করি তবুও কোনো ব্যক্তিকে এই অধিকার নাই সেখান থেকে ওই যে বললেন ওয়ার আল্লাহ নুনাসলাম হুক মানে আমরা আনুগত্যের হাত ছিনিয়ে নিব আনুগত্য করব না এমনটি অবকাশ কারো জন্য নাই নিজে থেকে দল গঠন করব এই দলে থাকা যাবে না এমনটিরও কোনো অবকাশ নাই ওই যে কথা আসলে মান ফারাকাল জামাত যে জামাত থেকে পার্থক্য হয়ে গেল আলাদা হয়ে গেল ওয়াস্তাজাল্লাল ইমারত আর ইমারতকে তাচ্ছিল্য মনে করলো ঘৃণা পোষণ করলো উপযুক্ত মনে করলো না অপমানিত করলো তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এভাবে যে তাদের কাছে জান্নাতে যাওয়ার জন্য কোনো সার্টিফিকেট থাকবে না কোনো দলিল থাকবে না কারণ তো বিনা দলিলে কি জান্নাত পাওয়া যাবে নাকি এই জামাতি জিন্দিগি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এই জীবনে একজন আমাদের নেতা থাকবেন বাকি আমরা অধীনস্থ হব নেতা কোরআন হাদিস মত তিনি আমাদের নেতৃত্ব পরিচালিত করবেন আমরা তার আনুগত্য প্রদর্শন করব এটাই হলো মানব জাতির কাজ এটাই হলো মানব সভ্যতা ওই প্রথম থেকে এই পর্যন্ত এই বিধানই চলে আসে কিন্তু এই অহির বিধান থেকে সরে যাওয়ার কারণে মাঝে মাঝে আসছে দুর্যোগ বিপর্যয় বিপর্যয় মানুষ ফাসাদে লিপ্ত হয়ে অশান্তির আগুনে পড়ে দাও দাও করে পুড়ে গেলে মরেছে আসুন আমাদের সাবধান হতে হবে কোনো কর্মে এর ব্যতিক্রম আমাদের করা যাবে না কেউ যদি এর ব্যতিক্রম করি তার পরিণতিও যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে কোরআনে বর্ণিত হয়েছে সেই দিকটাই আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে রব্বুল আলমিন একটু বোঝাবার জন্য আমি অহদ যুদ্ধে আপনাদেরকে নিয়ে যেতে চাই অহোধ মাঠে অহদের মাঠ আমাদের মনে আছে প্রথমবারে মহানবী সাহবাই কেরাম রেখে সবকে নিয়ে যুদ্ধে করলেন নেতৃত্ব ঠিকই থাকলো যুদ্ধে তারা বিজয় লাভ করলেন আব্দুল আমি জোবার কিনে সুড়ঙ্গ পথে নিযুক্ত করলেন তিরিশ পঞ্চাশ জন তিনজাত তিন নিক্ষেপে তারা পারদর্শী বললেন আমাদের যুদ্ধের অবস্থা যাই ঘটুক আমরা জয়লাভ করি পরাজিত হই তোমরা এই পথ ছেড়ে কোথাও যাবে না যুদ্ধে মুসলমানদের জয় গানিমাতের মাল সংগ্রহে সব্যস্ত ওই গিরিপথে যারা নিযুক্ত ছিলেন তাদের মধ্যে শুরু হলো ইখতলাফ মতনৈক্য সুরায় আল ইমরান রব্বুল আলমিন এই কথাটি বলেছেন কেউ বলছেন এখন এখানে থাকার আমাদের কোনো প্রয়োজন নাই যেহেতু যুদ্ধে সে আর কোনো কাজ নেই যুদ্ধ আমাদের শেষ হয়ে গেছে আমরা কেন এখানে থাকবো যাই মাঠে যাই তাদের দলপতি বললেন না যাওয়া যাবে না যেহেতু মহানই বলেছেন যুদ্ধের অবস্থা যাই ঘটুক তোমরা এই পথ পরিত্যাগ করবে না দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত তোমরা তোমাদের কেন্দ্রে সব সময় উপস্থিত থাকবে কেন্দ্র পরিত্যাগ করবে না কিন্তু তাদের মধ্যে এই মতানৈক্য সৃষ্টি হলো চলে গেলেন কিছু সংখ্যক লোক থাকলো সেখানে আব্দুল আমির জোবার সহ কয়েকজন লোক থাকলেন সব চলে গেলেন খালিদ বিন অলিদ কিন্তু তখন মুসলমান হন নাই তিনি এক মহা সুযোগ দেখলেন সেখান দিয়ে তিনি আক্রমণ করলেন মুসলমান বিক্ষিপ্তভাবে এদিক সেদিকে হয়েছিলেন যুদ্ধের অবস্থা অন্যরকম হয়ে গেল সত্যজন সাহবাই কেরাম শহীদ হয়ে গেলেন মহানবীর দাঁত ভেঙে গেল রক্তাক্ত হল মহানবীর দেহ তিনি পড়ে গেলেন কাফের তরফ থেকে ঘোষণা হলো নবী নাই নবী নাই নবী নাই এই অবস্থায় মুসলমানের অবস্থা কি হইতে পারে কন্ত এমনটি অবস্থা কেন ঘট এইরূপ পরিণতি কেমন হইল বিজয় কেন বিজয় রূপান্তরিত হইল একটি মাত্র কারণ মহানবীর কথার প্রতি তারা ইস্তেহাত করেছিল ইখতলাফ করেছিল মনে জেনে বুঝে তারা পরিত্যাগ করেছেন এমন কথাটা এখানে নাই তারা ভাবলেন এখানে থাকার তার কোনো কারণ হচ্ছে না যুদ্ধে আমরা জয়লাভ করেছি নবী সাল্লামের নির্দেশটা ছিল যুদ্ধ চলাকালীন সবার জন্য নির্ধারিত এখন আর যুদ্ধ চলে না আমরা যুদ্ধ মাঠে এখন চলে যাব সেটি তো হবে আমাদের আসল কাজ এখানে থাকার আমাদের কোনো প্রয়োজন নাই চলে তো গেলেন কিন্তু ঘটলটা কি দেখতে পেলেন আমরা দেখতে পেলাম যে অন্যরকম হয়ে গেল কারণ একটি যে তারা মহানবী নির্দেশকে অমান্য করেছিল রব্বুল আলমিন সুর আল ইমরান এই কথাটি বিশদ ব্যাখ্যা করেছেন রব্বুল আলমিন তোমাদেরকে তোমাদের কাছের ওয়াদা পুরো করে দেখাইলেন তোমরা বিজয় লাভ করলে তার যখন তোমরা কাপড় হলে আপোষে একতলাপ শুরু করলে আল্লাহ নবী নির্দেশকে তোমরা মানলে না তখন রূপন্যটা হয়ে গেল মনে রাখবেন সাবাই কেরামের জীবনে এমনটি অপরাধ আর হয়েছে এইভাবে তারা আল্লাহ নবীর নির্দেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন এমনটি কথা কিন্তু নয় এটি তার জীবনের প্রথম এই ঘটনা তাদের জীবনের প্রথম একটি মাত্র ঘটনার কারণে এত বড় শাস্তি আল্লাহ তরফ থেকে আসলো তারা সত্তর জন শহীদ হয়ে গেলেন মহানবীর দেহ রক্তাক্ত হল মহানবীকে লক্ষ্য করে তীর বর্ষা বল্লম নিক্ষেপ করলো দুনিয়াতে আর রাখবে না তাকে বিদায় করে দিবে যদি একটি ঘটনার কারণে এই শাস্তি আল্লাহর তরফ থেকে নাজল হয়ে থাকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নবীর অবাধ্য তার সন্ন্যতকে মানি না তার তরিকাকে মানি না আমরাই মুসলমান আমরাই তার উম্মত প্রশ্ন করলে আমরাই বলবো আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কিতাবকে বিশ্বাস করি তার শরীয়তকে বিশ্বাস করি কিন্তু কাজে আবাদের নাই মনে রাখুন একটি মাত্র কারণে যদি এত বড় গজব আছে তাহলে সারা জীবনেই যদি আমরা তার নাফারমানি অবাধ্য হয়ে আমাদের জীবনের সর্বদিক বিভাগকে পরিচালনা করি তাহলে আমাদের অবস্থা কি হতে পারে মিল্লাত চলেন সুরায় নিসার এক আয়াতের কথা বলে শেষ করে দিব আমার নোটিশ চলে আসছে ফালা রব্বিকালাই মিনুন কাফিমা সাজারা বাইনা হোম যে আয়াতটি আপনাদের খিদমতে তেলাবাদ তার অনুবাদও বলেছি আয়াতটি নাজেল হলো কেন তার সারি নজুল কি কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটি নাজেল হয়েছে এবনু জুবাইর জুবাইর মহানবীর ভূত ভাই এই জুবাইরের সাথে এক আনসারি ব্যক্তির পানি নিয়ে সংঘর্ষ বাঁধে জমিতে পানি দিবে এটি বখারি শরীফে দ্বিতীয় খণ্ডে আছে প্রথম খণ্ডে আছে শোনার পরে মহানবী বললেন ও তোমার খেতে পানি নেওয়ার পর তোমার পড়োশিকে পানি ছেড়ে দিও এই কথা শুনেই সে আনসারি ব্যক্তি বলল বুঝলাম উনি আপনার ফুফাতো ভাই উনি আপনার ফুফাতো ভাই উনি আপনার ফুফাতো ভাই অর্থাৎ ভাইয়ের পক্ষে আপনি রায় দিলেন পক্ষপাতিত্ব করলেন ইনসাফ করলেন না এই ভাবটা কিন্তু তার কথার মধ্যে প্রকাশ পেল এই শুনে মহানবীর মুখমণ্ডল লাল হয়ে গেল রব্বুল আলমিন তখন আয়াতটি নাজেল করলেন ফালাউ রব্বিকাল আইমিনুন হাত্তা ইহাক্কিমু কাফিমা সাদারা বাইনা হে নবী আমি তোমার রব আমার কসম খেয়ে বলছি তারা ইমানের দাবি করতে পারে না যতক্ষণ না তারা তোমাকে তাদের গণ্ডগোল মীমাংসার জন্য হাকিম রূপে ফাইসাল রূপে বিচারক রূপে গ্রহণ করতে না পেরেছে এবার আপনারা আমরা ফতোয়াদিক এই আনসারিক এই ব্যক্তি মহানবীর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি সে কি ইমানদারের দল থেকে বেরিয়ে গেল না রব্বুল আলমিন কসমকে তাকে ইমানদারের দল থেকে বহিষ্কার করলেন তাহলে আমাদের যে আচরণ চলছে সুন্নত কিনে মহানবীর আদর্শকে নিয়ে এতে আমাদের কি হতে পারে অন্য রাওয়াতে পাওয়া যায় এই আনসারি ব্যক্তি বদর যুদ্ধে যোগদান করেছিলেন বদরিক এ বদরির প্রতি রব্বুল আলমিন লক্ষ্য করে বলেছেন ও বদ্রীগণ যারা এই বদর যুদ্ধে যোগদান করেছ তোমাদের জীবনের গুণা আমি ক্ষমা করে দিলাম জান্নাত নিশ্চিত করে দিলাম এত বড় শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তিও ইমানদারির দল থেকে বেরিয়েছিলেন তাহলে আসুন ওর থেকে তৈরি হয়েছে আমাদের নেতৃত্ব আমাদের আমির আমির আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে যদি এইভাবে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে সেই রূপে শ্রদ্ধার সাথে তার আনুগত্য না করি আমরা আনুগত্য থেকে বেরিয়ে যাই ইজ্জতের নজরে না দেখি তাচ্ছিল্যের নজরে দেখি রব্বুর আলমিনের নবী বললেন কেমতের দিন আল্লাহর সাক্ষাৎ ঘটবে অবস্থায় যে জান্নাতে প্রবেশের জন্য তার কাছে কোনো দলিল থাকবে না আসুন এ বিষয়টিকে আমরা ভালো করে বুঝি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আসলে জামাতি জিন্দিগির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন জামিওয়ালা এই জামাতি জিন্দিগির মধ্যে আমাদের একজন আমির থাকবেন নেতা থাকবেন আল্লাহর বিধান মতে রাসুলের সুন্নত মতে তিনি তার এই বিধানকে ইমারতকে পরিচালিত করবেন আর অধীনস্থগণ তার আনুগত্য করবেন এই হচ্ছে মমিন মমিনার কাজ এই হচ্ছে মানুষের কাজ এই হচ্ছে মানবতা এছাড়া অন্য কোনো পথ অবলম্বন করলে সেটা মানবতা বোধেই প্রকাশ পাবে না আমরা অনেক দূরে চলে যাব আল্লাহর গজ পড়ে যাব আসি উপলব্ধি করি এটিকে আল্লাহ তুমি আমাদের সকলের মধ্যে এই অনুভূতি দাও এ বুদ্ধি দাও এ জ্ঞান রব্বুল আলমিন আমরা যেন সঠিকভাবে আমিরের আনুগত্য করতে পারি আল্লাহ আমি এই বলে আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওখেদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত